বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচাই কোষ কালো আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচাই কোষ কালো আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচাই কোষ কালো কারি সারা কারি সারায় তারায় তারায় হয় না রে আমিল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তাম যে সবার জুড়াই মনোপ্রা কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তাম যে সবার জুড়াই মনোপ্রা কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মনোপ্রা কার প্রেমেতে কার প্রেমেতে পাগল পারা বসন্তের কোকিল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি তারপর সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা তারপর সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা তারপর সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা কার মায়াতে এ কার মায়াতে মনে মনে হয় রে এত মিল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি